তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন কেয়ামতের দিন সকল জাতির মানব সমাজকে একত্রিত করা হবে তাদের নিয়াতের উদ্দেশ্যকে লক্ষ্য করে এই হাদিসটি এমাম এবনে মাজা তার সোনান গ্রন্থে উল্লেখ করেছেন হাদিস নম্বর চার হাজার দুশো তিরিশ এই হাদিসটি সহি এবং সঠিক হাদিস এই হাদিসের দ্বারা আমরা জানতে পারছি যে যে যেমন ইচ্ছা পোষণ করবে নিয়াতে যার যেটা উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যে সেই উদ্দেশ্যকে কেন্দ্র করেই সে কেয়ামতের দিন উঠবে যার নিয়াত ভালো থাকবে পবিত্র থাকবে শুদ্ধ থাকবে সে পবিত্র নিয়াতের উত্তম ফলাফল ভোগ করবে যার নিয়াত খারাপ আছে যার অন্তর পরিষ্কার পবিত্র বিশুদ্ধ নেই সেও তার নিয়াত অনুযায়ী ফলাফল ভোগ করবে তো যদি আমাদের নিয়াত ভালো থাকে ফলাফল ভালো হবে নিয়াত খারাপ থাকে ফলাফল খারাপ হবে তাই রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে মানুষকে কিয়ামতের দিন পুনরুচ্ছুত করা হবে মানুষকে কিয়ামতের দিন আবার জীবিত করা হবে তাদের নিয়াতের ওপরে যার যেমন নিয়াত থাকবে সে তেমন ফল পাবে কোন কোন মানুষ যদি দৃঢ় সংকল্প করে ফেলে সৎকর্ম করার কিন্তু হয়তো সৎকর্ম করতে পারলো না তার আগে মৃত্যুবরণ করলো সে ব্যক্তি সৎকর্ম সৎকর্মের স্বভাব পেয়ে যাবে সে ব্যক্তি সৎকর্মের নেকি পেয়ে যাবে কিন্তু যে ব্যক্তি দৃঢ় পরিকল্পনা করে নিল পাপের সে ব্যক্তি পাপের ফলাফল পেয়ে যাবে যদিও সে পাপ করেনি কিন্তু হ্যাঁ ওই ব্যক্তি পাপের ফলাফল পাবে না যে ব্যক্তি শুধু চিন্তা করছে পাপের জন্য কিন্তু দৃঢ় সংকল্প করেনি তো সে ব্যক্তির পাপ লিখা হবে না যাই হোক এই হাদিসটি হাদিসটি আমাদের সামনে রয়েছে হাদিসটির উদ্দেশ্য এবং হাদিসটির দ্বারা যা কিছু আমরা জ্ঞান লাভ করছি সেগুলো আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরি এই হাদিসটির দ্বারা প্রমাণিত হয় যে ইসলাম ধর্মে নিয়তের মহা মান ও মর্যাদা ও গুরুত্ব রয়েছে তাই নিশ্চয় প্রত্যেকটি কর্ম বা আমল সঠিক হওয়ার মূল ভিত্তি হল পবিত্র নিয়ায় বিশুদ্ধ নিয়ায় পবিত্র নিয়ায় সুতরাং নিয়ত অনুযায়ী আল্লাহর বিধান মোতাবেক সে স্বভাব পাবে নিয়ত বলা হয় কোন কর্ম সম্পাদনের সাথে সাথে ইচ্ছা পোষণ করা বা মনে ধারণা পোষণ করা এটাই হলো নিয়াত সুতরাং আমরা যে কোনো এবাদতের পূর্বে ইচ্ছা করব নিয়াত করব যে অমুক এবাদতটি করছে কিন্তু মৌখিকভাবে নিয়াত উচ্চারণ করার প্রয়োজন নাই কেননা এটা শরীয়তের মধ্যে আসেনি নিয়াতের মানে হলো সংকল্প করা ইচ্ছা পোষণ করা তো এটাই হচ্ছে নিয়াত নিয়াত বলা হয় কোনো কর্ম সম্পাদনের সাথে সাথে ইচ্ছা পোষণ করা বা মনে ধারণা পোষণ করা তো এ হচ্ছে নিয়াত সম্মানিত ভাই ও বোনেরা এই হাদিসটির দ্বারা আমরা জানতে পারি যে নিয়াতের অত্যন্ত গুরুত্ব রয়েছে নিয়াত যদি খারাপ হয় আর কর্ম ভালো হয় তবুও খারাপ নিয়াত হওয়ার কারণে মানুষ জাহান নামে চলে যাবে নিশ্চয় কোরআন এই নিয়তকে অনেক ভঙ্গিতে প্রকাশ করেছে পরকালের ইচ্ছা পোষণ করা আল্লাহর সন্তুষ্টি লাভ করা আল্লাহ তালার নৈকট্য লাভ করা এই সমস্ত শব্দের দ্বারা কোরআনে এই নিয়াতের কথা উল্লেখ করা হয়েছে সুতরাং আমরা যখন সৎকর্ম করব আমরা নিয়ত পবিত্র রাখবো কাউরি যদি উপকার করি নিয়ত পবিত্র রাখবো যে ব্যক্তির উপকার করছি তার কাছ থেকে কোনো ফলাফল বা কোনো বদলা নিব না নিব কার কাছ থেকে আল্লাহ আল্লাহর কাছ থেকে তো সম্মানিত ভাইরা আমার সম্মানিতা বোনেরা আমার আমাদের পবিত্র কোরআনের মধ্যে যেগুলো আমরা পাচ্ছি যে আল্লাহ তারাকত আলা পরকালে সকলকে আবার জীবিত করবেন আল্লাহ তারা বলেছেন সোম্মা আমাদেরকে আল্লাহ তালা সৃষ্টি করার পর আমাদেরকে আবার মৃত্যু আমরাকে আবার মৃত্যুবরণ করতে হবে আমরাকে আল্লাহ সৃষ্টি করেছেন আবার আমরাকে মরতেই হবে তাই এখানে এই আয়াতটি আপনাদের সামনে তুলে ধরি সোম্মা কালাম বাদা দালি কালামিয়েতুম সোম্মা ইন্নাকুম ইয়ামাল কেয়ামাতে আসুন এরপর অর্থাৎ আমাদেরকে সৃষ্টি করার পর আল্লাহ তালা বলছেন যে তোমাদেরকে সৃষ্টি করা করার পর তোমরা মৃত্যুবরণ করবে অতপর কিয়ামতের দিন তোমরা পুনরুত্থিত হবে সুরা আল মমিনুন পনেরো এবং ষোলো নম্বর আয়াত দেখতে পারেন আল্লাহ তালা সুরা নামলের মধ্যে বলেছেন ফৌজা যেদিন আমি একত্রিত করব এক একটি দলের সম্প্রদায়কে এক একটি দলের সম্প্রদায়কে বা এক একটি গ্রুপের লোককে যেদিন আমি একত্রিত করব এক একটি দলের সেসব সম্প্রদায় থেকে যারা আমার সমূহকে মিথ্যা বলতো অতপর তাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করা হবে তো আল্লাহ তালা সকলকে জমা করবেন সুতরাং আমাদের উচিত আমরা ইমান ঠিক রাখব চরিত্রও ঠিক রাখবো আমলও ঠিক রাখবো যাতে আমাদের ফলাফল ভালো হয় কিয়ামতের দিন যেন আমরা উঠতে পারি আল্লাহর সামনে পবিত্র আত্মা নিয়ে পবিত্র নিয়াত নিয়ে এখান থেকে আমি শেষ করছি আকুলো কৌলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া মুসলিম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়াল মুসলিমাত আলাইকুম